وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانيه فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم اعط منفقا خلفا ويقول الاخر اللهم اعط ممسكا تلفا মুত্তাফাক আলাইহ সুপ্রিয় উপস্থিতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে সর্ব উত্তম নিয়ামত ইমানের নিয়ামত দান করেছেন ইসলামের নিয়ামত দান করেছেন যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুক্তি লাভ করতে পারবো জান্নাত লাভ করতে পারবো সে রবির দরবারে আমরা দরবারে উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আখেরি নবী সঈদুল মুরসালিন খতামুন নবীন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লাম আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মারিক আলাই প্রাণপ্রিয় উপস্থিতি আজকে জুমার খুদ্ ইনশা আল্লাহ আমরা মমিনের কিছু গুণাবলী নিয়ে কথা বলবো মজিদে বিভিন্ন আয়াতে যারা তার প্রকৃত বান্দা মুমিন বান্দা তাদেরকে তিনি নির্ভয় দান করেছেন ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম কোনো ধরনের ভয়ভীতি নাই কোনো ধরনের দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই আর এ ধরনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন মাজিদে বারো জায়গাতে উল্লেখ করেছেন বারোটি আয়াতে একই ধরনের কথা বলেছেন যে মমিনদের কোনো ভয় ভীতি নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই তাদের কোনো টেনশন নাই যদিও বিষয়টি লম্বা আমরা দুটি খুতবা ইতিপূর্বে দিয়েছে আজকে তৃতীয় খুতবা আজকে ইনশাল্লাহ আমরা দুই থেকে তিনটি আয়াত দুই তিনটি আয়াতে যে বিষয়গুলি আল্লাহ সুহানা স্পষ্ট আলোচনা করেছেন যাদের ভয়ভীতি হবে না যাদের কোনো টেনশন হবে না দুশ্চিন্তা হবে না যারা হবেন প্রশান্ত তাদের আত্মাগুলি প্রশান্তময় আত্মা হবে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদের সূরা বাকারার চুহাত্তর নম্বর আয়াত যেটি আমরা প্রথমে পড়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আলোচনা করেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন যারা আল্লাহর পথে ব্যয় করে খরচ করে দান খেরাত করে বিল্লাইলি ওয়ান নাহার দিনে এবং রাতে আলানিয়া খুব সংগোপনে এবং প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইন্দারব্বিহীন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিদান রব্বুল ইজ্জাতের কাছে রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় ভীতি নাই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো দুশ্চিন্তা নাই এই আয়াতে আল্লাহ তালা যারা আল্লাহর পথে ব্যয় করেন খরচ করেন দান খেরাত করেন যত ধরনের কল্যাণকর কাজ রয়েছে সে কল্যাণকর কাজে অর্থ ব্যয় করেন তাদের সম্পর্কে তিনি সুসংবাদ দিয়েছেন তাদের কোনো টেনশন হবে না তাদের কোনো ভয়ভীতি নাই দুনিয়াতে এবং পরকালে এজন্য এমনি কাসির রহমতুল্লাহ আলাই তিনি এই আয়াতগুলির এ আয়াতের যে অংশ বিশেষ রয়েছে তার তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন লা আলাইহিম তাদের কোনো ভয়ভীতি হবে না তথা ফিমা মিনাল তাদের সম্মুখে যে পরকাল মৃত্যু পরজীবন এই পরজীবনকে পেয়ে তারা কোনো ধরনের টেনশন ফিল করবে না তাদের কোনো ভয়ভীতি নেই মৃত্যুর পর থেকে আর কোনো তাদের ভয় ভীতি থাকবে না আল্লাহ তালা বলেছেন ফালা হৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আর তাদের কোনো টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না আইমা ফাতাতহুম মিন উমুরিদ দুনিয়া দুনিয়ার জীবন যে ছেড়ে গেল দুনিয়ার জীবনে যা হারিয়ে ফেলল এতে তাদের কোনো টেনশন হবে না মূল্যবান জিনিস যদি হারিয়ে ফেলে তাহলে মানুষ টেনশনে পড়ে যাই আমার এই মহা সম্পদ হারিয়ে গেল এত বড় মূল্যবান সম্পদ আমার কাছ থেকে চলে গেল নষ্ট হয়ে গেল দুনিয়ার বিষয় নিয়ে যারা মোকমেন মোত্তাকি পরেজগার এত টেনশন ফিল করবে না এগুলি তো তুচ্ছ জিনিস দুনিয়াতে যা কিছু উপার্জন করেছি এটি তুচ্ছ জিনিস এটি উল্লেখযোগ্য কিছুই নয় এটি তো বিন্দু মাত্র রব্বুল ইজ্জাত আমাদেরকে যে বড় নিয়ামত দান করবেন জান্নাত এই জান্নাত লাভের জন্য দুনিয়াতে কিঞ্চিত করেছি এগুলো মূলত আল্লাহর জন্যই করেছি এই জন্য আমাদের দোয়াগুলো হয় অত্যন্ত সুন্দর দোয়া আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও যেগুলো আমাদের কল্যাণকর সেগুলো দাও মানে আপনার স্ত্রী পরিবার যাতে কল্যাণ রয়েছে আল্লাহ সেই স্ত্রী আমাকে দাও যার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত যেন না হই পদভ্রষ্ট না হই রব্বুল ইজ্জাত তুমি অনেক নিয়ামত রেখেছো জান্নাতে স্ত্রীর মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হই সন্তানাদির মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত না হই যে অর্থ তুমি আমাকে দান করবে সে অর্থের মাধ্যমে যেন আমি ক্ষতিগ্রস্ত না হই রব্বানা দুনিয়া হাসানা তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ কিছু দাও হাসানা দাও সুন্দর জিনিস দাও একে সুন্দর জিনিস অর্থ দিয়েছেন অনেক কোটিপতি এই কোটি টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইমান নষ্ট করেছে এই কোটি টাকার মূল্য রয়েছে বরং এটি না থাকাই আমার জন্য ভালো ছিল এই জন্য আল্লাহর কাছে শুধু অর্থ অর্থ কামনা করা এটি যেন না হয় এমন অর্থ আমরা কামনা করব যার মাধ্যমে আমরা কল্যাণ লাভ করতে পারবো দুনিয়ার এবং পরকালে এজন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে মোহমেনরা দুনিয়াতে যা ফেলে গেল এর জন্য খুব একটা টেনশন করবে না আজকে কিন্তু আমাদের দুনিয়ার টান রয়েছে এত মোহ ভালোবাসা লোভ লালসা দুনিয়ায় আমাদের আসল এজন্য পরকালের দিকে ভাবিত যারা তাদের সংখ্যা কিন্তু খুব কম খুব কম যদি আমাদের মন মাইন্ডগুলো যদি চিন্তা করা হয় যে আমার মাইন্ডগুলো কেমন আমার মস্তিষ্ক আমি কোন দিকে বেশি খাটাই দুনিয়া এবং পরকালের দুনিয়ার জন্য না পরকালের জন্য উত্তর কি আসবে অনেক ক্ষেত্রে কিন্তু সুন্দর উত্তর পাবো না অনেকেই পাবেন না অনেকে আমরা পাবো না যে দুনিয়া সাজানোর জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি এত ব্যস্ততা নামাজ পড়ার সুযোগ নাই অনেক ভাইকে ধরনের পেয়েছি ফরজ নামাজ পড়ার সুযোগ নাই দুনিয়ার টেনশনে অনেক ভাইকে পেয়েছি যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন না কোরআন শিখতে পারেন না কোরআন শিখেন না দুনিয়ার জন্য তারা এভাবে বলেন যে ভাই আমার তো ডিউটি রয়েছে ডিউটির পরে আবার পার্ট টাইম রয়েছে অতিরিক্ত ডিউটি রয়েছে মুমিনের জীবন ছিল ফরজগুলো থাকবে ফরজগুলোর সাথে সাথে যত নফল রয়েছে যত সুন্নত রয়েছে মুস্তাহাব্বাত রয়েছে সেগুলো তারা বেশি বেশি আদায় করবে এটি মমিনের জীবন আমরা দুনিয়ার ক্ষেত্রে শুধু ব্যবহার করেছি যে দুনিয়াতে আমাদেরকে আমাদের আসল বেসিক ডিউটি করতে হবে পার্ট টাইম করতে হবে ওভার থাকলে ওভারও করতে হবে পরকালের ক্ষেত্রে করিনি নওয়াজুবিল্লাহ মিনদার ঠিক হয়নি কিন্তু ঠিক হয়নি উচিত ছিল একজন সুচিন্তিত একজন মেনের ডিউটি হবে আমি আগে পরকাল ঠিক করবো পরকালে যেগুলো বেসিক রয়েছে ফরজ রয়েছে যেগুলো করতেই হবে সেগুলো তো অন্তত করবই এরপরে যত নফল রয়েছে সুন্নত রয়েছে মুস্তাহাব্বাত রয়েছে সেগুলো বেশি বেশি আদা করব। এই ক্ষেত্রে দান করার ক্ষেত্রেও আমরা করব। এই আমরা বলছিলাম যে তাহলে মমিনদের জীবন হবে টেনশন মুক্ত দুশ্চিন্তা হবে না আর এটি শুধুমাত্র মমিনদের জন্যই হবে আজাবাল্লি আমরিল মিন আল্লাহ নিয়ে বলেছেন মমিনের জীবন পুরো আশ্চর্যজনক জীবন إذا أصابته سراء شكر فكان خير الله যখন আনন্দের খবর আসে তখন আল্লাহর প্রশংসায় পড়ে যাই সেজদায় শুকুর দেই আল্লাহর কীর্তন বেশি করে আল্লাহ তুমি আমাকে এত বড় নিয়ে আমার দিয়েছ আলহামদুলিল্লাহ তোমারই সব প্রশংসা ওইদা সবাথু আর যখন বিপদ চলে আসে ধৈর্য ধারণ করে নেই ধৈর্য ধারণ করে আল্লাহ নেই বলছেন এত কল্যাণ রয়েছে অত কল্যাণ রয়েছে ধৈর্য ধারণ করেছে অবশ্যই সবিনীন ধৈর্যশীলদেরকে সুসংগতি দাও যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ সুবহানাহু তাআলা রয়েছেন অধৈর্য হয়ে গেছে টেনশনে পড়ে গেছে এত বড় অসুখ হয়ে গেছে আর এটি আপনার গুনাহ মাফের কারণ হয়েছে মর্যাদা লাভের কারণ হয়েছে এজন্য যারা বিজ্ঞ আলেন আলোচনা করতে যে সুন্দরভাবে এই বিষয়গুলো তারা তুলে ধরেন ধৈর্য ধারণ করা আল্লাহ আমার সাথে রয়েছেন ধৈর্যশীলের সাথে রয়েছেন এর ব্যাখ্যায় তিনি এইভাবে বর্ণনা করেন তারা এইভাবে ব্যাখ্যা বর্ণনা করেন আপনি হাসপাতালে যে দেখলেন যে টেস্টের পরে ধরা পড়ল আপনার প্রেশার হাই অথবা লো ডায়াবেটিক্স আরও কত ধরনের সমস্যা একজন মমিনের জীবন হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে নিয়ামত দিয়েছেন এটি এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যদি আমি নিয়ামত মনে করি আমার অসুখ ধরা পড়েছে এর মাধ্যমে আল্লাহ নিয়ে বলেছেন যে গুণা মাফ হয় আল্লাহ তালা ব্যবস্থাপনা করে দিলেন এর মাধ্যমে মর্যাদা উন্নীত হয় আল্লাহ তালা ব্যবস্থাপনা করে দিলেন টেনশনে পড়লে তো আরো বাড়তে থাকবে প্রেশার আরো হাই হতে থাকবে এই জন্য ডাক্তারেরা বলেন যখন মানুষের প্রেশার হয় যখন তার হাই হয় ল হয় টেনশন মুক্ত থাকা এ ধরনের পরামর্শ দেন আসলে এটি তো রব্বুল ইজ্জাতের পরামর্শ ধৈর্যশীল হবেন প্রাণপ্রিয় দিনী ভাইরা এই আমরা আলোচনা করছিলাম মেনরা সর্বদাই তারা টেনশন মুক্ত হবে কোনো ধরনের তাদের দুশ্চিন্তা থাকবে না এটি মুমিনের জীবন আমরা এই জন্য সংক্ষেপে ভেবে বলতে পারি পরকালের জীবন এত কঠিন যে কঠিন দিনে মেনরা প্রশান্তি লাভ করবে এ ধরনের আয়াত অনেক ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের তিনি ঘটনা বর্ণনা করেছেন কাল কিয়ামত হবে এমন কঠিন যে ওই দিন কেউ কাউকে চিনবে না চিনবে না পলায়ন করবে সবাই পিতা মাতা সন্তান স্ত্রী পরিবার সব পলায়ন করবে সময় তার নিজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়বে নফসি নফসি আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি কিভাবে আমি বেঁচে যেতে পারি কারণ আজকের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা দুনিয়ার সফলতা এগুলো সফলতাই রই আপনি পাঁচশো বিলিয়ন ডলারের মালিক হন আপনার যত পৃথিবীতে সর্ব যেটি দামি গাড়ি এর উপরে নয় আপনার বাড়িতে রয়েছে আপনার রয়েছে আপনি মালিকানা পেয়েছেন এই সফলতা আসলে সফলতাই নয় দুনিয়ার সফলতা সফলতাই নয় সফলতা হলো পরকালের এজন্য কালকে দিনের যে কঠিন অবস্থা আল্লাহ সুহামতাল্লাহ বিভিন্ন জায়গায় তিনি বর্ণনা করেছেন যে ওই দিনের ভয়ানক অবস্থাতে কারা টেনশন মুক্ত হবেন কারা সবাই না সবাই নয় আল্লাহ সুহামতাল সুরা নামালের উননব্বই নম্বরের আয়াতে সব করেছেন মঞ্জাবিল হাসানাতি ফালাহু খৈরুম মিনহা ওহম মিন ফাজাই ইদিন আমিনুন আল্লাহ সুহামতাল্লাহ ইরশাদ করেন কাল কেয়ামতের দিন যারা দুনিয়াতে কল্যাণকর কাজ করেছে সে কল্যাণ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন আল্লাহ সুবাহতাল্লাহ ইরশাদ করেছেন এই ভীতিকর অবস্থাতে প্রশান্তি লাভ করবেন নিরাপত্তা লাভ করবেন যত ধরনের দুশ্চিন্তা টেনশন হতাশা সব নিরাপত্তা লাভ করবেন মমিন বান্দারা যারা ভালো কাজ করে গেছেন প্রাণপ্রিয় দিনী ভাইরা এজন্য ভালো কাজের মাধ্যমে আমরা পরকালে প্রশান্তি লাভ করতে পারি দুনিয়াতে পরকাল দুনিয়াতে আমরা প্রশান্তি লাভ করতে পারি যদিও ভুলে গেছি আমরা উল্লেখ আজকে যেহেতু বিষয় আমাদের ভালো কাজের কিছু ভালো কাজ নিয়ে আমরা আলোচনা করব যার মাধ্যমে আমরা পরকালে টেনশন মুক্ত হব দুশ্চিন্তা মুক্ত হব দুনিয়াতে এবং পরকালে সুরা বাকালার দুশত চুহাত্তর নম্বর আয়াত আমরা পড়েছিলাম আল্লাহ সুমতলা বলেছেন যারা দান খায়রাত করে যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সুহান তারা তাদের গুণ বর্ণনা করেছেন দিনে রাতে প্রকাশ্যে গোপনে সবসময় তারা দান করেন দানের হাত তাহলে তাদের প্রসারিত সর্ব অবস্থাতে মানুষকে দেখিয়েও দান করা যেতে পারে যদি নিয়ত সুন্দর হয় নিয়ত যদি দুনিয়ার জন্য হয় তাহলে হারাম আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন মুমিনের গুণ হলো সিররান ও আলানিয়া খুব গোপনে এবং প্রকাশ্যে তারা দান করবে প্রকাশ্যে কিভাবে দান করেছি এজন্য যে আমি দান করছি এমন বিষয়ে এমন ব্যক্তিকে যাদেরকে দান করাটি আবশ্যক করলে তারা উপকৃত হবে করলে তারা ওই ফান্ড উপকৃত হবে মসজিদ নির্মাণ হবে এই জন্য আমি সবাইকে জানিয়ে দান করছি তারা আমার দেখে দেখে অন্তত আমি যে দান করেছি তারা আমার দেখে অন্তত কিছু দান করবে যার মাধ্যমে উপকৃত হবেন আমি বেশি দান করেছি তাহলে উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি তারাও দান করবে দুনিয়াতে দেখার জন্য নয় শোনানোর জন্য নয় এটি মানুষের জন্য নয় রব্বুল ইজ্জাতকে সন্তুষ্ট করতে যে তিনি প্রকাশ্যে দান করেছেন বৈধ দান কোনো সমস্যা নাই একে আপনি রিয়া বলতে পারেন না রিয়া বলা হয় লোক দেখানো হয় মানুষের কাছে বাহবা পাওয়া আমাকে মানুষ দানশীল বলবে দানবীর বলবে আমি এত দান করেছি আমার দান সবচেয়ে বড় না এগুলো ঠিক এগুলো ঠিক না এগুলো ঠিক নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাদের সম্পর্কে তিনি বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ধরনের ভয় থাকবে না কোনো ধরনের ভয় থাকবে না না দুনিয়াতে না পরকালে কেননা দানের যে মর্যাদা এটি কিন্তু বিশাল আমরা বুঝিনি ওই অবস্থাতে বোঝা যাবে যখন মানুষ মারা যাবে দুনিয়াতে দান করবে না মারা যাবে তখন বুঝতে পারবে যে দানের মর্যাদা কত কদর কত আমরা ফেরেস্তাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছে নবী মুসাল্লাহ আলী সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরাই রদিউল্লাহ তালাহু যে হাদিস আমরা প্রথমে পড়েছি আল্লাহ নিয়ে বলেছেন এমন কোনো দিন নাই যে দিনে দুইজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে অবতরণ করেন না তথা প্রতিটি দিন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেস্তা অবতরণ করেন আপনার জন্য দোয়া করেন তখন বদ দোয়া করেন আপনি আপনি এখন নিজে চিন্তা করে নেন যে আপনি আসলে ভালো দোয়া পেয়েছেন নাকি ভালো দোয়া থেকে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ নিয়ে বলেছেন যে তারা এইভাবে দোয়া করতে থাকে একজন দোয়া করেন আল্লাহ আল্লাহ যে ব্যক্তি খরচ করেছে তোমার পথে ব্যয় করেছে তাকে তুমি আরো অর্থ সম্পদ বাড়িয়ে দাও তুমি তাকে আরো অর্থ সম্পদ বাড়িয়ে দাও তার অর্থ বাড়িয়ে দাও যে দান করবে তার অর্থ যেন বেড়ে যায় কে দোয়া করবেন ফেরেশতারা প্রতিদিন এমন কোনো নির্দিষ্ট দিন নাই যে এই দিনে শুধু আপনার জন্য দোয়া করা হবে আমরা দান করব রমজান মাসে এক ভাইরা আছেন কিন্তু এমনি সময় দান করবেন না রমজানে দান করবেন আর বাকি দিন না দান করব না না এটিও ঠিক নেই সব সময় আমাদের দানের হাত সব সময় প্রসারিত থাকবে চেষ্টা করা উচিত কোনো একজন আলেম বলছিলেন যে অন্তত প্রতিদিন যদি পঞ্চাশ পয়সাও হয় আমরা দান করব আপনি হিসাব করে নিন সাত দিনে সাত টাকা দেব সাত রিয়াল অনেক হয়ে গেছে কিন্তু অনেক খরচ করেছি আমরা দুনিয়ার জন্য নাস্তা করতে যে এটা একদিন পাঁচ পাঁচ রিয়াল খরচ হয় আপনি এক টাকা খরচ করেছেন একদিনে যদি এক টাকা খরচ করেন মনে হবে না কিছু কিন্তু আপনি কন্টিনিউ রেখেছেন অন্তত ফেরেস্তার দোয়া পেয়েছেন অনুরূপভাবে দ্বিতীয় জন ফেরেস্তা দোয়া করতে থাকেন আল্লাহ তালাফা আল্লাহ যে তোমার পথে ব্যয় করে না তার তুমি অর্থ সম্পদ নষ্ট করে দাও কম করে দাও তাহলে ওলামগন বলেছেন আমাদের উচিত যত বেশি দান করা আর এই ক্ষেত্রেগুলো ফরজের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন ফরজ যদি কেউ নষ্ট করে নফলের বিষয়ে নফল বিষয়ে ক্ষতি থেকে বেঁচে যাবেন কিন্তু দুয়া থেকে মাহরুম হবেন দুয়া থেকে অনেক সময় যদি দান না করেন তাহলে ওই দিনের দোয়া থেকে অন্তত মাহরুম হলেন এই জন্য আমরা এই কথা বলছি না যে তাহলে প্রতিদিন দান করা আমাদের প্রতি ফরজ এই কথা বলছি না যাদের প্রতি ফরজ রয়েছে তাদেরকে দিতেই হবে জাকাত যদি ফরজ জাকাতের নেশবে যদি পৌঁছে যায় তাহলে অবশ্যই দিতে হবে নাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটি তাহলে নফল দান আমরা বুঝতে পেরেছি এই মর্মে আর দু একটি আয়াত আমরা পড়বো যার মাধ্যমে স্পষ্ট হতে পারবো আল্লাহ সুবাহ এই জন্য তিনি দান খায়তের ব্যাপারে তিনি উদ্বুদ্ধ করেছেন যখন আমরা বুঝতে পেরেছি যে মুমিনের গুণ আল্লাহ তালা বর্ণনা করেছেন যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে খরচ করে অন্য এতে তিনি বলেছেন আদেশ করেছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ তালা বলেছেন মৃত্যু আসার পূর্বেই তোমরা দান খেরাত করে নাও কিন্তু তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি এই সম্পদ আমার তোমাদের নয় যারা মনে করেন এই সম্পদ আমার ভুল করেছেন আমি কষ্ট করে উপার্জন করেছি আমি দান করব। কষ্ট করে এত পাহাড় গড়েছি আমি দান করব। এত দিয়ে দেব চিন্তা করে এত দিলে তো এত খরচ হয়ে যাবে বেয়াদবি কথা বলে জাকাতের নিঃসবে পৌঁছে গেছে ব্যাংকিং করে রেখেছে সেভিং ব্যাংকে সেভ করে রেখে দিয়েছে তাকে যখন বলা হয় যে ভাই জাকাত আদা করেন না তো জাকাত আদা করেন এটা আল্লাহর হক যে ভাই প্রতি বছর যদি এক লাখে আড়াই হাজার করে দিতে হয় তাহলে তো দিন পর টাকাই শেষ হয়ে যাবে নওয়াজবিল্লা বিন তালে এ কথা চিন্তা করেনি তাকে পাঁচ লাখ টাকা দিল কে দশ লাখ টাকা দিল কে পনেরো লাখ টাকা দিল কে আল্লাহ তালা বলেছেন তোমরা খরচ করো খরচ করো মিম্মা রজাকনা আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সে রিজিক থেকে খরচ করো এ অর্থ আমার আমার অর্থ থেকে খরচ করো আমি আদেশ করছি যদি মানুষ সুন্দরভাবে বুঝার চেষ্টা করত তাহলে তারা অধিকারে খরচ করত আল্লাহর পথে ব্যয় করত এই জন্য প্রতি ব্যক্তির হওয়া উচিত যে অন্তত আল্লাহর পথে আমি ব্যয় করছি এটি কন্টিনিউ থাকা উচিত প্রতি মাসে আমি করব অন্তত আমরা উল্লেখ করেছি প্রতি দিনে করা উচিত অন্তত মাসিক হিসেবে করা উচিত যে প্রতি মাসে আমি এত বের করবো বেতন থেকে পাঁচ টাকা বের করবো দশ টাকা বিশ টাকা একশো টাকা সবাই বের করতে পারবো শুধু মন দরকার মন নিয়ে অগ্রসর হতে হবে এতটুকু শুধু দরকার এই জন্য আল্লাহ সুবহানাহু বলেছেন যে মৃত্যুর সময় যখন আসবে দান করার জন্য অনেক আহাজারি করা হবে সে আহাজারি তো কবুল করা হবে না এখন তোমরা খরচ করো মৃত্যু তো এখনো আসেনি আল্লাহ তালা উল্লেখ করেছেন فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় যখন আসবে যারা খরচ করেনি তারা আল্লাহর কাছে কিছু সময় চাবে আল্লাহ কিছু সময় আমাকে বাড়িয়ে দাও প্রয়োজন কি ঘর বানাবে নাকি স্ত্রী পরিবার কি তোমার বাকি ছিল বুঝে না এগুলোর প্রয়োজন নাই প্রয়োজন ছিল যে দুনিয়াতে আমি দান খেরাত করিনি এখন বুঝতে পেরেছি দানের মর্যাদা কি আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও কিছুটা সুযোগ দাও আমি দান করে আসি অনেক অর্থ ইনকাম করেছি সেই সুযোগটি আমাকে দাও আল্লাহ তালা তো তাকে আর সুযোগ দেবেন না আর সুযোগ নাই তিনি বলবেন ভালো কাজ করে আসি প্রথমে বলবেন আমি দান খায়রাত করে আসি তাহলে মৃত্যুর সময় কেন অনেক অফরন্ত আমার সময় রয়েছে পুণ্যের জীবন আমি পেয়েছি সে জীবনে দান খেরাত করিনি যারা দান খেরাত করে আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু তালা এই মর্যাদা দিয়েছেন দুনিয়াতে এবং পরকালে তাদের কোনো টেনশন হবে না কোনো টেনশন হবে না দ্বিতীয় আমরা আয়াত পড়ব যে আয়াত ইসুরা বাকারার একশত বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফমান আসলামা ওয়াজহাউলিল্লাহ ওয়াহুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রব্বে ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেছেন যারা একনিষ্ঠ চিত্তে রবের কাছে সিলিন্ডার হবে আত্মসমর্পণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য রেখেছেন তার নিকটে বিশাল প্রতিদান তিনি যে আল্লাহর কাছে স্যালেন্ডার করেছেন আত্মসমর্পণ করেছেন নিজের স্বাধীনতাকে হরণ করেছেন যা আমি চাইলেই হবে না আল্লাহ তারা যেইভাবে চেয়েছেন শরীয় যেইভাবে দিয়েছেন সেইভাবে আমাকে মেনে নিতে হবে আমি স্যালেন্ডার করেছি এখান থেকে না হলো নাম আমাদের মুসলিম আত্মসমর্পণকারী নাম আমাদের ঠিক আছে কিন্তু কামে অনেক সময় ঠিক নাই আমরা নাম মাফিক কাম করি না নাম দিয়েছি মুসলিম আত্মসমর্পণকারী আমি আমার নিজকে বিলিয়ে দিয়েছি রবের আদেশ এবং নিষেধের কাছে আমি সিলিন্ডার হয়েছি রবের আদেশ এবং নিষেধের নিষেধের কাছে আল্লাহ তালা যা আমাকে আদেশ করেছেন মেনে নিয়েছি যা নিষেধ করেছেন তা বর্জন করেছি নাম ঠিক ছিল কাম কিন্তু ঠিক নাই আল্লাহ তালা বলেছেন যারা তাদের নাম মাফি কাম করবে যারা আত্মসমর্পণ করবে রবের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয়ভীতি হবে না তাদের কোনো টেনশন হবে না প্রাণপ্রিয় দিদি ভাইরা তাহলে আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু তালা যাদেরকে টেনশন মুক্ত করবেন দুনিয়া এবং পরকালে যারা সুন্দর জীবন লাভ করবেন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তালা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন আজকে যেহেতু আমাদের বিষয় ছিল যাদের কোনো ভয়ভীতি নাই দুশ্চিন্তা নাই তাদের গুণাগুণ এবং তাদের কর্মগুলো তারা কারা সে বিষয়ে আমাদের আলোচনা চলছিল আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে দিন বুঝার তৌফিক দান করুন এবং দিনকে মানার তৌফিক দান করুন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين প্রাণপ্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু সূরা বাকারার দুইশত আট নম্বর আয়াতে ইরশাদ করেছেন যারা প্রকৃতপক্ষে সিলিন্ডার করেছেন আত্মসমর্পণ করেছেন রবের নিকটে তারা কারা তাদের গুণ বর্ণনা করেছেন যে তারা আল্লাহকে মেনে নিবেন তাদের মনের যে চাওয়াগুলি সে চাওয়াগুলির উপরে তিনি প্রাধান্য দেবেন রব্বুল ইজ্জাতের আদেশ এবং নিষেধকে নবী সাল্লাহ আলী আদেশ এবং নিষেধকে এই জন্য আল্লাহ সুবাহ তালা তার নবীকে তিনি সান্ত্বনা দিয়েছেন ফাইল্লাম ইয়াস্তাজিবু হে আপনার ডাকে যদি তারা সাড়া না দেয় তাহলে আপনি ভালো করে জেনে রাখুন তারা তাদের কুপ্রবৃত্তির তাদের মনের উপাসনা করে মনের অনুসরণ করে এরা প্রকৃতপক্ষে শয়তানের অনুসারী আল্লাহ তালা এই জন্য তিনি সতর্ক করেছেন হে ইমানদারেরা হে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো যেইভাবে ইসলামকে গ্রহণ করলে আল্লাহ সুহান সন্তুষ্ট হবেন সেভাবে তোমরা গ্রহণ করো ওলা এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান তোমাদেরকে যেইভাবে সুন্দর লাগায় তার তোমরা কথা মানিও না অনুসরণ অনুকরণ করো না কেন ইন্নাহুলাকুম আদুব্বুম শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আজকে দেখে নেন যে কে শয়তানের অনুসরণ করে পর্দাপুষিরা না এটি তো করা যাবে না আর এটি তো এটি তো ওদের আমরা আমাদের স্ত্রীকে পর্দা করব। আল্লাহ তালা এত সুন্দর রূপ দিয়েছেন আমার স্ত্রী এত সুন্দরী যদি নাই দেখাতে পারি করলাম কি তাহলে মেয়েদেরকে না এগুলো করা যাবে না এগুলো তো তাদের জন্য নামাজ নামাজ তো কয়জন পড়ে এখন তাহলে কিছু মানবে কিছু মানবে না এরা হলো মূলত শয়তানের অনুসারী তাদের মন মতো তারা ইসলামকে মানবে তাদের মন মতো তারা ইসলামকে ফলো করবে আত্মসমর্পণ করবে না আল্লাহ সুবাহতাল্লাহ যে আত্মসমর্পণের কথা বলেছেন মান আসলামা ওজাহুলিল্লাহ যারা নিজকে রবের উদ্দেশ্যে সমর্পণ করেছে আত্মসমর্পণ করেছে ওয়াহুয়া মোহসেন তিনি সত্য নিষ্ঠাবান আল্লাহ তালা তার সম্পর্কে বলেছেন তার জন্য প্রতিদান রয়েছে এবং তার কোনো ভয়ভীতি নাই তার কোনো ভয়ভীতি নাই এজন্য যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাক আসবে এই ক্ষেত্রে আমার স্বাধীনতা নাই আমার স্বাধীনতা নাই যখন নবী সাল্লাহ আলী সাল্লাম কোনো বিষয়ে পরামর্শ দেবেন নিষেধাজ্ঞা আরোপ করবেন এই ক্ষেত্রে আমার স্বাধীনতা নাই না প্যান্ট এভাবেই পড়তে হবে দুনিয়ার মানুষরা এভাবে পড়ে আমার নিজকে এভাবে সাজাতে হবে এইভাবে সাজালে আমাকে স্মার্ট আমার স্মার্ট হয় এই ধরনের কথা বলা নাউজুবিল্লা মিন্দাল এগুলো মূলত শয়তানি কথা এজন্য ইসলামকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন তাদের জন্য রয়েছে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে প্রশান্তি দুনিয়াতে এবং পরকালে এই জন্য নবী সাল আলী ওসাল্লাম তিনি তার নিজকে দৈনন্দিন সমর্পণ করতেন আল্লাহর কাছে সিলিন্ডার পেশ করতেন যখন তিনি রাতে উঠতেন হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা كان النبي صلى الله عليه وسلم يقول إذا قام إلى الصلاة من جوف الليل আল্লাহ নবী যখন রাতে তিনি তাহাজ্জুদে উঠতেন প্রতি রাতে তিনি আল্লাহর কাছে সিলিন্ডার পেশ করতেন আত্মসমর্পণ করতেন তিনি দোয়া অনেক সুন্দর সুন্দর দোয়া বলতেন সুন্দর সুন্দর দোয়া اللهم لك الحمد أنت نور السماوات والأرض ولك الحمد أنت قيوم السماوات والأرض ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن أنت الحق ووعدك الحق وقولك الحق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق اللهم لك أسلمت আল্লাহ নবী দোয়া বলতেন দোয়া বলতে যে সুন্দর দোয়া বলতেন সব কিছু একমাত্র তোমার এই তোমার প্রশংসা করছি যেহেতু আমার আমাদের সময়ে সংকট এই জন্য সংক্ষেপ আমরা করছি আল্লাহ নবী সুন্দরভাবে দোয়া করতেন প্রশংসা করতেন আল্লাহর যে পৃথিবী যা কিছু রয়েছে সব তোমার এই জন্য তোমারই সকল প্রশংসা তোমারই গুণগান তুমি সত্য তোমার কথা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য এরপরে তিনি আল্লাহর কাছে আরও আত্মসমর্পণ করে কথা বলতেন আল্লাহ আসলাম আল্লাহ আমি সিলিন্ডার হলাম তোমার কাছে সিলিন্ডার হয়ে গেলাম তুমি যা আমাকে আদেশ করেছ তা আমি মেনে নিলাম তুমি যা আমাকে নিষেধ করেছ নিষেধাজ্ঞা আরোপ করেছ তা আমি গ্রহণ করে নিলাম আল্লাহ আসলাম ওবিকা আমন্ত এজন্য যে আমি তোমার প্রতি ইমান এনেছি আমি পরিপূর্ণ ঈমানদার ও আলাইকা তাওয়াক্কাল আমি তোমার প্রতি পূর্ণ ভরসা করছি এটি হলো মুমিনের জীবন আত্মসমর্পণ করবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون আল্লাহ তালা বলেছেন যখন মুমিনদেরকে ডাকা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে কোনো কিছু ফয়সালার জন্য কোনো কিছু বিধানের জন্য নির্দিষ্ট কোনো মাসালা মাসাইলের জন্য তারা এইভাবে বলবে ও আনা আমরা খুব সুন্দরভাবে শুনলাম এবং মেনে নিলাম এটি হলো মুমিনের জীবন এদের কোনো টেনশন নাই এরা আত্মসমর্পণ করেছে রব্বুল ইজ্জাতের কাছে সিলিন্ডার হয়েছে যেহেতু বিনয়ী চিত্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তাদের কোনো ভয় ভীতি হবে না আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন এরাই রবের কাছে সফল কাম হবে মুক্তি লাভ করবে প্রিয় দিনী ভাইরা আল্লাহর কাছে আমরা বিনীত চিত্তে দোয়া করছি আল্লাহ সুহান তালা আমাদেরকে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন যে ইসলাম আমাদেরকে দান করেছেন যার মাধ্যমে দুনিয়াতে প্রশান্তি রয়েছে পরকালে মুক্তি এবং প্রশান্তি রয়েছে উচ্চ মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু সেই ইসলামকে সুন্দরভাবে জানার তৌফিক দান করুন মানার তৌফিক দান করুন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد